সাউন্ডটা একদম আবার কত জনের অস্তিত্বে আসছে দুনিয়াতে আসার পরে আমাদেরPartido চলছে। আমাদের পুরো জাওার পার্টি। আচ্ছা কিন্তু আমি আমাদের কোন পক্ষ থেকে সুপ্রিয় आमदारে। আরে তো सबको जो बोलते बोलते কত আপনার আমি বলবো এক আমরা মানুষকে আগে করে বাহিরের নিয়ামত তো দূরের কথা শরীরের উপরে যে নিয়ামত দিতে পারে আল্লাহ সবাইকে অপারক করে ফেলে এই পাঁচ ছয় দিন কথা ডাক্তারদের মজমা ছিল ছাত্রদের ছিল যে তোমার মোটামুটি হবে ডাক্তারি মোটামুটি হবে আবার যদি আপনি তাকে যে প্রত্যেক অঙ্গের জন্য আলাদা ডাক্তার হ্যাঁ? আবার স্পেশালিস্ট আবার প্রত্যেক অঙ্গ নিয়ে ডাক্তারদের রিসার্চ সেন্টারও আছে না রিসার্চ করতে আর মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট অঙ্গ দুটো ছোট ছোট আপনি ছোট এইটার উপরে এদেরকে আগের ছিল শুধু এক শরীরের ভিতরে কথা দেয় আমার মানে। ভিতরে প্রত্যেক সত্ত্বেও অঙ্গ নিয়ে পাঁচশো বছর বিশ্বাস করেও এখন সুন্দর যুদ্ধ নাস্তিক নাস্তিক সংখ্যা যে সংখ্যা এটার ভিতরে ডাক্তার সম্ভব হয়েছে ইয়া আল্লাহ আমাদের চেষ্টা করতে দাও সব দাও আর আয়াত পড়ো আর আয়াত দিয়ে গায় তো নেয়ামত আমাদেরকে দেখায় তো সবরা আয়াত পর নেয়ামত এর সুবিধা এর বিষয়গুলো ভালো করে আল্লাহ আমাদের পক্ষে সেটুকু চান না আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চান না যা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আরেকটা আল্লাহ বলিয়ে দিচ্ছেন বক্তার কত বক্তৃতা করবে লেখকার কত লিখবে সাহিত্যিকার কত সাহিত্য করাবে পয়সা হচ্ছে মোহাম্মদ আল্লাহ ইহা এটা যেটা তোমরা করতে পারবে पदों में पदों में अल्लाह मिला है और दस्तों की कदों में पदों में अल्लाह मदद है कदों में पदों में कोशिश है अल्लाह मदद रक्षणा रक्षी अल्लाह जी रक्षणा रक्षण আমাদেরকে না করছেন আমাদের চলার সাশ্রয় করতে পারতাম সাশ্রয় নিতে পারতাম না সাশ্রয় পারতাম আর কদম পারতাম না কদম নিতে পারতাম আর এটা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত কোনো মতলুক আমাদের দেখতে সমস্ত মতলুক আজকে ইনসানিয়াতের নাফরমানি দ্বারা সমস্ত মতলুক ইনসানিয়াতের নাফরমানি দ্বারা কি তরুণও আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহর কাছে অনুমতি পাহাড় পর্বতও আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহর কাছে যে আমার দিন অন্ধকার হয়ে গেছে সমুদ্র চায় যে নাফরমান রিয়া শুধু ঘোরা ধরতে যে এখন সহ্য করার পাহাড়ও কি বলি অতীতে সব হতে আসবে স্তরও যায় कि हमने अगर के डॉक्टर को अल्लाह दुआ बोलो इंसान आपको सुन सकता है उनका समाधान হয় তো তোমরা ডক্টর দিতে আর যদি বন্ধা আমার হয় পাইলাই দিয়া একদিন না একদিন আমার দিবে নাতা মিলাইলেন কবে তো রাত্রে ফিরে আমার না বলো তারা আমাকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের আল্লাহ আমাদের उनसे ऐसी नहीं की जीते से बदला जुन हयातो अल्लाह मदद करी अमन नया मंत्र विग्रह किया काफी अल्लाह मदद करते दाबी बेची ना दाबी मात्र तो जीता दाबी मात्र तो जीता দুটা ছাড়া আর কোনো দাবি দুটোই আমরা বেশি দাবি আমরা করেন দাবি যেটা কি মেরে উঠল একটা দাবি হল যে তোমার ভিতরে যেন আমি ছাড়া আছে তোমার ভিতরে আমি ছাড়া কেউ তোমার ভিতরে যেন কোনো আমি আমার যদি তুমি আমাকে ভিতরে দিতে পারো যে আমি আমি আমার নাম প্রাণ দিয়ে ধরবে হাত দিয়ে ধরবে পায়ে দিয়ে ধরবে যেরকম সেই রকমই যদি আমাকে ভিতরে ঢুকানোর মতো ঢুকাইতে পারো সব বাহির দিতে পারো আর আমাকে ভিতরে যদি জায়গা দিয়া দিতে পারো মানে তুমি আর তুমি থাকবো না কি হয়ে যাবো আমি হয়ে যাবো তোমার তো কাজ করবে না আমার সঙ্গে কাজ করবে আমার চক্ষু হয়ে যাবে আমার হাত দিয়ে ধরবে আমার মুখ দিয়ে ধরবে তুমি তো কোনো কোনো ব্যবহারে পাওয়া যায় উপস্থিত যেরকম আমার দাবি এটা যদি পুরা করতে পারো এটা যদি পুরা করতে পারো মজারটা নেই মজারটা তুই যাচ্ছে সবটাই সব তোমার মানবে তখন আর বস্তু থাকবে না সব তোমার মানবে সব মকলুম তোমার মানবে চাই ওর বাস্তবটি থাকুক আর না থাকুক হ্যাঁ বাস্তবটি জাদুকর না তখন ওর কিন্তু আপনি তখন আগুনও তোমার কথা মানবে আগুনও তোমার কথা মানবে ওলামাই কালামকে জিজ্ঞাসা করে রেখে তখন গাড়ির বই তো এত ওই সময় দিচ্ছে ওই সময় আগুন ওনার হিসাবে চেহারা যে ওনাকে এরকম মধ্যে কোনো সাহায্য নেই জমিনে দাঁড়িয়ে রবি আল্লাহ ওই মজলিসে বদলিও ছিল ওই মজলিসে বড় বড় সাহাবিও আমাদের সাধারণের কাছেও এই ক্ষমতা আছে আর আমাদের যারা প্রথমকারী এরা কিনা পারে যখন অগ্নি ওনার হাতে অগ্নিগিরি চিনতে গেছে তখনই ওনার নাম উচ্চা হয়ে গেছে আচ্ছা, সারা দুনিয়া ওনাকে আমাকে যদি ভিতরে বদলানের মতো পারো আমাকে যদি ভিতরে মতো বসাইতে পারো সবকিছু ভিতর থেকে বাহির করার মতো বাহির করতে পারো এই যে সব তোমার মানবে আর وجدتني وجدت সব তোমার মানব যেটা পাগলামি বলবে আমাদের সমাজ যেটাকে পাগলামি বলবে পাগলামি আমি বলবো মতো পাগলামি বাচ্চাই আমাদের সমাজ বলবে এটা পাগলামির বিকাশ কি পাগলামির বিকাশ যে মানুষের হাতে নদীতে কেটে দিতে দেবে না কি আমাদের দিকটা কি বলে আমাদের জেনারেল দিকটা কি বলে হ্যাঁ? এখন বইটা দেখতে দেখেন আপনারা এখানে বুঝুন মনে করতেছেন ওটার আগ পর্যন্ত আমাদের সমাজের দিকটা দিয়া ফেলে দিয়া যদি চিন্তা করি আমরা কি বলবো এটাকে কি না যে নদীকে কি পাঠাইতেছে আরে দুই রাতের নামাজ করে আল্লাহ রেখো সেটা তৈরি এটাও তো যায় না কি বলেন আবার চিঠির আলোচ্য বিষয় কি চিঠির বিষয় থাকে না হ্যাঁ কি বলে আপনাদের ইংরাজিতে কি বলে হ্যাঁ? হ্যাঁ আলোচ্য বিষয় যার কাছে চিঠি লেখে জলাবর জলাবরটা দেখেন আমির মুকমিনীর নাহরিনীর আমির মুকমিনীর পক্ষ থেকে দরিয়া নীলের প্রতি যদি হয়তো আমির মুকমিনীর পক্ষ থেকে আল্লাহর কাছে এরকম বুঝতাম দরিয়া নীলের তাই আমরিল্লাহ যদি আল্লাহ হুকুমের তোর প্রবাহিত হওয়ার হুকুম পেতে থাকে তাহলে প্রবাহিত হয়ে যায় আর যদি আল্লাহ হুকুম না থাকে তাহলে তোর মতো ধরিয়ে দিলে আমাদের দরকার নেই প্রবাহিত হওয়ার দরকার নেই পারছে আবার বলেও দিতে যে রাত্রে অন্ধকারে গেল আরে বাবা আলোর ভিতরে যেটা নদীর করতে কষ্ট হইবে ওটা অন্ধকারের সামনে তো বেশি করতে না হ্যাঁ নদীর যে আগ্রহ আছে চক্ষু আছে বাসা আছে ওদের তো আলোর ভিতরে সামনে করতে লেগে কষ্ট হবে ঠিক না আমার ওদের কিছু অন্তত রেখে সেক্ষেত্রে আমাদেরকে ভুগেই আমাদের জন্য ভিতরে দোকানের মতো ঢুকাইতে পারো দোকানের মতো ঢুকাইতে পারো তাহলে সব তোমার মানবে সেই রাতের অন্ধকারে সেই সূর্যের আলো इधर आते हमको करे रोटी मांग के बच दो उमर रबी अल्लाह पता की रोटी ರಾತ್ರಿ ಒಂದೂವರೆ ಸೇರು ಸೊಕ್ಕಲ್ಲಿ ಮುಂಚೆಗೆ ನಾವು ಭಗವಂತ ಮಾನು ಡಬ್ಲ ಬರಬೇಕು ಬರ ಬರ সকালে যখন হচ্ছে যুবতী বিজ্ঞপ্তি দিলে যতটুকু পানি আসতো তার থেকে ছয় দিন পানি বেশি আসে ছয় দিন ছয় দিন আজব পঁয়ত্রিশ বেশি আছে আজব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি আছে ছয় মানতে পারছো মানতে মানতে তুমি দোকানের মতো ঢুকাইতে পারো প্রথম যে আল্লাহকে যদি দুপুরে দোকানের মতো ঢুকানো যায় আল্লাহ প্রথম ওয়াদা তখন তোমার চক্ষু তোমার চক্ষু তোমার কান্না এখন আমার চক্ষু দিয়ে রয়েছে এখনো তো আমরা আল্লাহ চক্ষু দিয়ে দিচ্ছি না কি বলে হ্যাঁ চক্ষু দিবি চক্ষু আবার আল্লাহ চক্ষু দিয়ে দেখবো মানে, মানে এখনো আল্লাহ চক্ষু দিয়ে দেখি কিন্তু কিন্তু দেখি দেখি দেখি না মনের পক্ষ দেখি বিরুদ্ধ দেখি দেখি সময় হবে কি বলে দেখার হুকুম বলতেই দেখবে যা দেখার হুকুম না এটা taiti hobe যাচাবে তাই হবে আর তৃতীয় হল সমস্ত মখলুক তার মানবে সমস্ত মখলুক কি করবে তার তার মানবে সমস্ত মখলুক কি করবে তার আদিতে আছে এরকম মানা মানবে এরকম মানা মানবে মানুষ আসলে সাধারণ ভাবে দিনের বেলা দিনের বেলা বিদ্যুৎ চায় দিনের আছে তোমাদেরকে দিনের বেলা বৃষ্টি দেখাবো ঘুমের ভিতরে বৃষ্টি আবার আদি আছে আকাশের গর্জন তোমাদেরকে দিনে শোনাবো না রাত্রে দিতে সেজন্য মেরে আল্লাহ দাবি করল যে আমাকে ভিতরে আর দ্বিতীয় দাবি হল আল্লাহ দ্বিতীয় দাবি যেটা আল্লাহ দ্বিতীয় দাবি যেটা আল্লাহ আমাদের কাছে আল্লাহ দিতে আর ভিতরে কে ডুবাইছে আল্লাহ ডুবাই দিতে আর তোমাদের জিন্দিগি যদি আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাইতে চায় তাইলে তোমার জিন্দিগি আমার প্রেমিত আমার বন্ধুর জিন্দিগি কত তোমার জিন্দিগি যদি আমার ছেলের কাছে গ্রহণযোগ্য করাই তাইলে তোমার জিন্দিগিকে কি করতে হবে আমার বন্ধুর জিন্দিগি সর্বক্ষেত্রে কিন্তু পেশাব পায়খানা হইতে নিয়া স্ত্রীর সাথে ল্যাবের নিচে পেশাব পায়খানা থেকে নিয়া স্ত্রীর সাথে ল্যাবের নিচে পর্যন্ত আমার বন্ধু কি হতে হবে সুপ্রতি হতে হবে হবে তাহলে তোমার জিন্দগি প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে তুমি আমাদের কাছে হবে কি এটাও আমাদের কাছে কি হবে গ্রহণযোগ্য হবে তোমার হাসি হাসি থাকবে না বরং হাসিটা এবাদতের পাল্লায় নেকির পাল্লার ভিতরে চলে যাবে বিশ্লেষণ কিভাবে হাঁটতেন হাঁটছেন ঠিক না হ্যাঁ? ইয়ে পায়খানাও যদি আমার মতো তোমার পেশাব পায়খানাও পেশাব পায়খানা হবে না এই জন্য আল্লাহ মকদাসী রহমতুল্লাহ লেখেন যে এই উন্মতের পেশাব পায়খানা যেরকম মসজিদ যেরকম জবাব রাখে পেশাব পায়খানাও এই উন্মতের এরকমই জবাব রাখে মসজিদে যাওয়ার যেরকম জবাব নবীর তরিকা অনুযায়ী তুমিও জিন্দগি অনুযায়ী ওরকম নবীর জিন্দগি অনুযায়ী পেশাব দ্বিতীয় আপনার যাবেন একদম যাবে তোমার ভিতরে সব খালি করে শুধু আমাদের স্থান দিয়ে দেবে আর কেউ জানবে আর কেউ আর কেউ হ্যাঁ আর কেউ জানবে আছে যা আদম সন্তান আমি আমার গায়ের তারা আমি কি করছি পয়দা করছি তার জন্য আমার জন্য অন্যের সাথে কি করিস না লাগাইছে অন্যের সাথে লাগাইছে আমাদের কি এটাই তোমাদেরকে আবার এই নিয়ামতের উত্তরে এত নিয়ামত দিচ্ছি যে শেষ করতে পারবে না পারবে না বিদায় জিন্দগিকে যদি আমাদের কাছে আমাদের কাছে গ্রহণযোগ্য করাইতে চাও গ্রহণযোগ্যতা যদি লাভ করাইতে চাও এই জিন্দগিতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা যদি এই জিন্দগি রাখতে আর গ্রহণযোগ্যতা যদি আল্লাহর কাছে পাইতে চাই এই জিন্দগি তাহলে কি করতে হবে নিজের জিন্দগিকে মোহাম্মদ রসুল্লাহ জিন্দগির দিতে হবে কত কপি দিতে হবে এই সাহাবা ইসলামের জিন্দগি এই জন্য আল্লাহ রসুল সারা দুনিয়ার সামনে স্লোগান দিয়া বলতেছে আমার সাহাবারা এক মিনিট ইমানের সাথে আমাকে দেখবে এক মুহূর্ত আমাকে ইমানের সাথে দেখবে সেই যদি তুমি চলো তাহলে হেদায়ত তুমি পেয়ে হেদায়তের ভিতরে কোনো কমই হবে না আর অন্য হুকুম যেই হেদায়ত আমি তোমাদের জন্য স্মরণ করছি ঘোষণা দিয়া দিচ্ছি নামাজ পুরায় পাতে আচারা হবে না ইমাম হইলে করতে হবে একটা করলে করতে হবে পুরায় পাতে আচারা নামাজ নাই আর পাতে আর ভিতরে ঘোষণা দিচ্ছি আমার সাথে হেদায় চাও হেদায় চাও ওই হেদায়তের অর্থই হল তোমাদের জিন্দগি যদি আমাদের সাথে গ্রহণযোগ্যতা লাভ করতে চায় আমাদের কাছে তোমাদের জিন্দগি গ্রহণযোগ্যতা লাভ করতে চায় গ্রহণযোগ্যতা পাইতে চায় আমাদের কাছে যদি প্রবল হতে চাও যে তোমার জিন্দগি আমাদের কাছে কি আমাদের কাছে কি কবুল যাদের জিন্দগি কবুল হয়ে গেছে ওনাদেরকে কি বলছে রাজিয়া আল্লাহ আনবো মরবো আবার পৃথক পৃথক বলবে এই দশজন আলাদা এই দশজন আলাদা তারা মুবাসারা আবার কিছু রকম পাই নাই পর্বে পর্বে আল্লাহ রসুল বোঝা দিতে একজনকে তিন দিন মরবে জান্নাতি দেখতে মনে চায় এখন যে ঢুকবে সে জান্নাতি ঠিক না আছে হাতে আছে হায়াতুল আছে হ্যাঁ তিন দিন তিন দিন বলছে ঠিক না এরকম করবে করবে করবে এক একজনে করবে আবার এরকমও বলছে শোনো শোনো একদিন কি এরকম গ্রহণযোগ্য সারা দুনিয়া জান্নার চায় দুনিয়া এই বিজুগে চায় না সারা দুনিয়া জান্নার চায় আর জান্নাত এই বিজুগে চায় জান্নাত কি এই বিজুগে চায় আবার আরেকজনের ব্যাপারে এরকম বলছে যে সারা দুনিয়া আমরা রেজা চাই আর আল্লাহ আর রেজা চাই সেই জন্যই তো শিখেছে যে এই অবস্থায় আমাদেরকে নারাজ তো না বলতে হতে লাগে এই অবস্থায় আল্লাহর উপরে নারাজ তো না ওইটা শিখেছে সালাম পাঠায় দিয়েছে না चल्लपुर नारा वेगला लड़की एक बार भी हो सरस्वत तो अल्लाह जिन्हें सुन सके अपने अमृत से नाराज होना यह होता है उसे खुद जोड़ाई की बोल सकते खराब रख लो खराब रख लो अल्लाह জিন্দগি যদি গ্রহণযোগ্যতা পাইতে চায় আমাদের আল্লাহ কবুল করাইতে চাই কি নাই রাস্তা নাই কোনো যত বড় সাধক ধরা যায় যত বড় সাধক পর্যন্ত হ্যাঁ? যত বড় মোটা হাজার ধরা যায় বড় আত্মশক্তিওয়ালা হয়ে যায় কত বড় কষ্ট করে নেয় যত লাইনে দৌড়াইতে পারেন দৌড়ে এল কিন্তু মোহাম্মদুর এখানে তিনি সাহাবি আছে হিসেবে করে এটা আচ্ছা, একজন বলতেছে আদি কিন্তু বুঝার দিন কিন্তু পড়ার প্রতিটা এটা বুঝার দিন তিনজন এসে জিজ্ঞেস করতেছে আল্লাহ রসুলের রাজনীতির অবস্থা একজনে বলতেছে আমি সারা রাত্র ঘুমাম আরেকজনে বলতেছে সারা দিন প্রতি বছর বছর রোজা রাখবো একজন রোজা আরেকজন বলতেছে আমি হিন্দু ঈদে বিয়া স্বাধীন নামল কর্ম দূরের কথা নাম উচ্চারণ করবো না আল্লাহ রসুল পিছন থেকে তারা একই বলছে এটা আমার জিন্দগি যদিও তুমি সারা রাত নামাজ পড়বা কিন্তু এই নামাজ মাথার উপরে উঠবে না না যদিও তুমি সারা বছর রোজা রাখবা কিন্তু এই রোজা তোমার কপালে বিন্দুও লাগাইতে পারবে না কারণ এটা আমার জিন্দগি যদিও তুমি বিয়ে সাথে করবো না বিয়ে সাথে তো দূরের কথা নাম উচ্চারণ করবো না মানে এত বড় সাধক কিন্তু তারপরেও এটা আমার জিন্দগি আমি তো নামাজও পড়ি আবার ঘুমাই রোজায় রাখি আবার রোজা ছেড়েও দিই আবার বিয়ের সাথে একটা না একটা কিন্তু বুঝেছে যে আমার জিন্দগির বাহিরে যত বড় সাধক হতে চাও সাধক হতে পারবো আমার জিন্দিগির বাইরে হইলে কতগতি না হইলে তোমার সাধনা কি যাবে তুই যা গঙ্গায় তুই যা গঙ্গায় বিপদ তোমার সাধনা সাধনা দেখা আর এইটাই হল মোহাম্মদ এটাই হল কি লা ইলাহা ইল্লাল্লাহ رسول لا إله إلا الله محمد দিলে চাঁদা দেওয়ার মতো আল্লাহ রসুল একটা সাহাবাই গ্রামকে দেখো টাকা যদি দিতে দিতে পারো দেওয়ার মতো জমিনের চাবিও সুন্দর করতে আকাশের চাবিও দিতে তার চাবি জমিনের চাবি আর কি আকাশের চাবি এই জন্য তো দূরে এটা চূড়া চতুর্থ আকাশ থেকে নামানো সম্ভব কত নম্বর চতুর্থ আকাশ চূড়া ঠিক না কয়লা কাছে চূড়া কাছে ঠিক না হ্যাঁ গেছে ওই ব্যক্তির লিগে একা হ্যাঁ কেমন পর্যন্ত জিন্দা আছে কেমন পর্যন্ত চিন্তা আছি যে তোমার মতো যে তোমার মতো আমিও তার জন্য আমিও তার জন্য কি উপস্থিত আকাশের চতুর্থ আকাশ থেকে নামায় আনলাম তিনটা ম্যাচ দেখছে কিন্তু চোখে দেখা যায় না ছোট্ট মেঘের লেখা এত ছোট ছোট্ট ম্যাচের রেখা বৃষ্টি দরকার কি বলছে চাহিদা বলতে বৃষ্টি দরকার ম্যাচ দরকার না দরকার কি দরকার ম্যাচ দরকার না আর চাবি কিন্তু আমার কাছে আছে এটা থেকেও বৃষ্টি নিতে পারে ছোটটা বড় ওই জন্য আবার বড় ম্যাচকেও দেখতে বলতে ওই দরকার আবার ওটারে মাপটা ঘিরে দিয়ে দিতে এমনি এমনি হচ্ছে আর কোনটা হইল খবর আছে আকাশের জাতি আকাশের আবার জমিনের জাতি আছে এখান থেকে কেউ পানি উঠার আশা করে না মরুভূমি ওইখানেও পুরো পুরা পানি উঠে দেখা যাচ্ছে জাতি আমুক আছে পানি খেলে উঠতে পারছে সেখানে উঠে জমিনের চাবিও আর কি আসমানের কাছে আবার সমস্ত আমাদের করছে হাতের মধ্যে খান কি আমাদের হাতে দেবে তো বাপকে বলে হ্যাঁ? রাস্তায় হয়ে গেছে তো খান ধরে ঠাকুর মেরে লিখে পয়দা করছে মানুষের করছে জঙ্গল একটা জঙ্গলে যে হচ্ছে না করে হ্যাঁ? এরকম মকবুল ছিল এরকম মকবুল এরকম গ্রহণযোগ্যতা এদের জিন্দিগির আল্লাহর কাছে ছিল যে আল্লাহ এদেরকে তারা কিছু বসেছে আল্লাহ ডিফেন্সটা এদের সাথে লিখেছে ডিফেন্স এটা ভালো বলবেন ঠিক না আমরা ইংরেজি ভালো বলেন ঠিক না আল্লাহ ডিফেন্সটা এদের সাথে কি করতেছে যাইতেছে আবার আল্লাহ কুদরতও এদের সাথে কি করতেছে কুদরত কোনটা যে পানির উপরে নৌকা বাসনা এটাই শব্দ এটাই না পানির উপরে ঘোড়া দৌড়াইব এটাই কুদরত এটাই কি এটাই কি সেটা কুদরত সেটাই কুদরত বলে আমাকে যদি ভিতরে ঢুকাইতে ঢুকাইতে পারো আমি তোমাদের সাথে যাই আমিও তোমাদের সাথে আমিও তোমাদের কেন ভিতরে তুমি আমাদের নিয়ে নিত আমি তোমার সাথে আর আল্লাহ সাথ থাকলে আগে সামলানো দিকে সামলানো কোনো ব্যাপার এই জন্য ইসলামের ভিতরে শক্তি ছিল বল ছিল যে আল্লাহ আমার সাথে তৃতীয় ত্যাগ যদিও আমার জাতি বলতেছে না আল্লাহ এক কথা বলে জাতিরে ঠান্ডা করে দিচ্ছে মারিয়া আমার লোকে আল্লাহ আছে কিন্তু তাই হবে সামনে সেটাই খাইয়া দিনের অর্থ মোটা তর্জমা তো সামনে সাইড কেমনে হয়েছে তার বাবরে দিয়ে আপনার কল্পনা সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আমার মাসে রাস্তা কাটাইছে হ্যাঁ এবার বলি ইসরায়েলের চোখে যাও পাড়ায় গেছে তো ফেরাউনও দৌড়াইতে দৌড়াইতে লস্কর দিয়া রাস্তার ভিতরে ঢুকে গেছে যখন বলি ইসরায়েল পাড়ায় গেছে টুপি পেয়ালা করে ওই নদী দিয়ে নাই গয়া দূরের মতো মারতে আল্লাহ রসুলও যখন গুহার ভিতরে ছিল দুজন স্বামী কাপড়রা পড়তে পড়তে জীবন ঢুকে চলে গেছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ কি দিকে বলে আল্লাহ রাসূল সুরে সুরে বলতে মাহমুদ আল্লাহ মা'না আল্লাহ আমাদের সাথে আমার সাথে আমার উন্নতের সাথে যেমন শুধু আমাদের সাথে আছে গুহার ভিতরে শুকলেতে দূরের কথা শুকলেও শুকলেও ঢুকলে তো দূরের কথা ঢুকা তো পড়ে ঢুকলেও ঢুকা তো ঢুকা তো ছাড়ে ঢুকলেও দেখবেন আল্লাহ আমার সাথে আল্লাহ আমরাও করবো কেউ করবো বিদেশ থেকে ত্যাগ করে দেবো ঠিক চতুর্দিক থেকে ত্যাগ করে দেবো আরে কি দেখাই কেন ইসলামকে বহুতবার আল্লাহ বাঁচে সর্বপ্রথম যখন বাঁচায় তখন আলিমা সাদিয়া রবি আল্লাহ দুধ মার কাছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খালি কতল করা বাচ্চা ছোট বাচ্চা ইংরেজিরা কিনা ফেলবে আলেমরা সব একমত হয়ে গেছে যে এই মরুভূমিতে খেলা অবস্থায় সব শেষ করে শুধু কতল করা বাকি ওই মুহূর্তে নিজের একটা ভূমিকা উপরে গায়ে তো যেটুক সংগ্রহ ইহুদিদের ছিল যেটুক একটুর পরিমাণ যে সংগ্রহ ছিল হয়ে গেছে কি এই বাচ্চাই এই বাচ্চা এটা যদি নবী আসেন উজ্জামান না হইতো তাহলে আমাদের চোখের সামনের থেকে হইত না গায়ক হইত না জেলের সঙ্গে গায়ক করে জেলের কি করছে গায়ক করে এরকম হাদিসে আছে কয়েক জায়গায় আল্লাহ রসুলকে কয়েক মুহূর্তে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে হেফাজত করছেন গায়েব করে যেমন যেদিন হিজরত করতেছে ওই দিনও কাপেরদের নাকের উপর দিয়ে গেছে ঠিক না অনেকজনের নাকের মধ্যে পাড়া পর্যন্ত দিয়ে গেছে বুঝছে না অনেকগুলো ঠুয়ে মারা গেছে নাকটা গেছে এরম করে গেছে তারপরে চোখে দেখে তারপরে কি চোখে হ্যাঁ দেখছে চোখে দেখে একটু জুড়ে না ডাক্তারকে তারপরে চোখে তারপরে আত্মীয় বলে ঘরের মধ্যে আছে ঠিক না হ্যাঁ আর দ্বিতীয় দাবি হলো তোমার জিন্দগি যদি আমার কাছে গ্রহণযোগ্য করাইতে চাও গ্রহণযোগ্য পাত্র বানাইতে চাও আমাদের কাছে যদি তোমার জিন্দগি গ্রহণযোগ্যতা পাইতে চায় তাহলে আমি নদীকে পাঠাই না নবীর জিন্দগির কত বস্তু তোমার জিন্দগিকে সর্বে ক্ষেত্রে এটাই হলো দাবি দেওয়া ইলাহ মোহাম্মদের রসুল্লাহর দাবি হল আর কিছু এই দুইটার দাবি হইল এই দুইটা দুই অংশ কালেমা এই দুই অংশ আমাদের সামনে এই দাবি আছে এই দাবিকে অস্তিত্বে আনার জন্য মেরে দোস্ত মেরে ভাইও মেরে আজিজ মেরে ভাইও মেরে দোস্ত মেরে আজিজ আল্লাহ আমাদেরকে একই নজির আমাদের প্রত্যেককে এক মেহান্ন দিচ্ছেন এই দাবি প্রত্যেককে আনার জন্য পূরণ করার জন্য প্রতিফলিত করার জন্য আল্লাহ আমাদেরকে এক ওই মেহান্নতের আহাল আমরা ওই মেহান্ন আল্লাহ আমাদের হাতে দিচ্ছেন ওই মেহান্নত আমাদের হাতে আল্লাহ দিয়ে দিচ্ছে এই উন্মতের প্রত্যেক বর্গের হাতে এই মেহান্নত আল্লাহ এই জন্য এই উন্মতের নদীরও কৃষক বয়ান করছেন কোরআনে এই উন্মতেরও কৃষক বয়ান করছেন উন্মতেরও কৃষি কোরআনে বয়ান করছেন যে উন্মতের কৃপত কি গুণাবলী কি উন্মতের গুণাবলী কি المتعلقة بمحمد المدرسي আর নবীরা এই দাবি পুরা করার জন্য উদ্দেশ্যে আনার জন্যই কি করেন দুনিয়াতে আইসা কি করেন মেহান্নত আল্লাহ আমাদের প্রত্যেককেই মেহান্ন দিচ্ছেন প্রত্যেক আরেকটা কথা মোটা আপনাদেরকে বুঝিয়ে দিতে আপলের বিষয় আপলকে প্রশ্ন করে যখন আমরা সবাই বলি আমরা কি না আমরা কি বুদ্ধিমান না আমরা কি লেখাপড়া করি নাই আমাদের কি বিবেক বুদ্ধি নাই সালাম না হুম একটু ভালো কালকে ইনশাল্লাহ সকালে तो मेरे दोस्तों मेरे भाइयों मेरे आदित्यों আরেকটা জিনিস আপনকে নিজেকে আমরা প্রশ্ন দেওয়া লাগলে আচ্ছা, আচ্ছা, আনাদের যেটা ওইটা সোনা মানুষের যেটা ওইটা সোনা এলো সে সুখী হ্যাঁ? বন্য প্রাণী আমাজন বা সুন্দরবন আফ্রিকার জঙ্গলে সুখী যত উন্নত চিড়াখানা বানান টেকনোলজি সম্পূর্ণ সেই কিন্তু সত্য হ্যাঁ যদি আপনারা পরিবেশ নিয়ে এত দৌড়াদৌড়ি করেন এত স্লোগান দেন এত চিন্তা ভাবনা করেন এত রক্ত ব্যয় করেন পরিবেশ পরিবেশ পরিবেশের জন্য আপনি আকল দিয়ে একটু চিন্তা করেন যে আমরা সমগ্র সৃষ্টিতে ছয় দিনে বানাইল বিশাল বিশাল সৃষ্টি সমগ্র জগৎকে ছয় দিনে বানাইছে ছয় দিনে পর্যটনে সমগ্র সৃষ্টি আছে মানুষ ছাড়া আমরা আপনাকে নয় মাসে বানাইছে কেন সমগ্র সৃষ্টি ছয় দিনে হুকুমের হুকুমের কি ভিতরে বলে চাচা চাচা বোঝেন হুকুমের দায়িত্বের ভিতরে ঢুকে বানা ফেলেছে দায়িত্ব কিন্তু সমগ্র সৃষ্টিকে হুকুমের দায়িত্বের ভিতরে ঢুকে ছয় দিনে কি করবে বানা এর ভিতরে কি কি আছে জানেন লৌ আছে কলম আছে আরিস আছে কুর্তি আছে সুন্দর করে উপরে গুরু সেট করছে সুন্দর করে দোষ করছে আপনি বলেন আপনি গেল দোষ এত মোটা মোটা ওদের চোখ ফুটে খুঁজা আপনার চোখে লাগায় দেখবেন ওদের ফুটতেই আমাদের শরীর থেকে সুন্দর দেখা মজদুরে কইছিল কালা পাগল বেটা আমার চোখটা খুলি চোখটাও খুলি চোখটা আমার মধ্যে লাগাই আমারটা তোর মধ্যে লাগাতে কিন্তু পাগল আমাকে জিজ্ঞেস করো হ্যাঁ কি বলেন হ্যাঁ যে হ্যাঁ? আফ্রিকার কালা কালা করে না করে না সকলে সংসার করে না কখন মহাব্বতের কোনো কাহিনী বই নাই নাম নেই আছে হ্যাঁ ওরা ভালোবাসা জান দেয় না সারাটা ভালোবেসে জান দিতে তত ওদের চোখে তত সুন্দরী ওদের চোখে তত সুন্দরী ওদের ক্যান্ডিডেট বেশি ওদের ক্যান্ডিডেট বেশি ওদের জন্য এই জন্য বলতেছি সবাই চুল কুকড়ানো লম্বা চুলই নেই কিন্তু ওদের ভালো লাগে আল্লাহ চোখে বানাই দিয়ে এরকম চোখের ভিতরে ডিজাইনই এরকম দিয়ে দিছে ওইটা ছাড়া কোনটা ভালো লাগে না হুকুমের মধ্যে করতে পারি তো তোমাদের জন্য আমি দিনের পরিবেশ দিনের পরিবেশ পুরাটাই বিচার ভিতরে ঢুকানো যেটা আমি বললাম ভিতরে শুধু আল্লাহ থাকবে না ইলাহ ইল্লাল্লাহ আর কিছু ছোঁয়া থাকবে না আর এই জিন্দগির সাথে যদি সুৎপাত ধাপস্ত সুখে থাকি আর যদি এই যারা অট্টালিকায় থাকো ওই সোনার খাতায় থাকলে যেরকম হ্যাঁ সোনার খাতায় থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি পূজা কোন ব্যক্তি থাকুক না কেন যত উন্নত মানুষ থাকুক না কেন তার চেহারা দেশের সরল হ্যাঁ সূর্য যেরকম মাথা উঁচা করে উঠে দিয়া হচ্ছে সেরকম চীনের পরিবেশ মাথা উঁচা করে উঠে দিয়া এটার জন্যই আমরা রসুলদেরকে দেখানোর এই জন্য এই উন্মতকে আল্লাহ পাকে দেখানো তৈরি لا إله إلا الله محمد رسول الله ولا تهنس فيها عليه شهيد وفي الله آه الأمة أكدت نشفي الله فاس أكدت نشفي مهمة الزنوج الله في الحجرات ये बोल रहा है जन्नत बोल रहा है चांद माल हयात जिंदगी إن الله اشترى من المؤمنين أموالهم وأنفسهم لأن لهم صحابة يقول لك الحب مجاهد قالوا মুমূর্ষু সাহাবাদের কবর সুন্নত করাই মুমূর্ষু সাহাবের জীবন দিয়ে বোঝা যায় যদি মুমূর্ষু অবস্থায় এটাই যদি উদ্দেশ্য না হতো তাহলে আইসু Benjaminer Vatka, who is the best of the Radu, Sormerwal. It will come here in this compartment. So Benjamin Pura is the এজন্য ইয়ামানিদের বারে পুলিশের সঙ্গে বহু প্রতিরোধ করা সাধু মে মাদ রবি আল্লাহ জামাজি মে জবর রবি আল্লাহ তালা যখন ইয়ামানে পাঠান तो यमन से मान राज्यों का पूरा पूरा उधर रोटी बयान यमन বাচ্চা যখন যেতে ছিল মদিনা দিয়া তো সমস্ত পাখিরা বাচ্চাকে বলছিল যে এইটা নদী আসলে আমাদের বিদ্রোহের আর কিতাব ঘুরা বের করে দেখাইছিল এইটা আমাদের কিতাব এটা বলছে এটা নবী আসল জামানের ইংরেজের জানা বাদশাহ বলতে তোমরা সত্য করতে দেবে বলে হ্যাঁ তো বাদশাহ বলতে আমার মনে চাই তাহলে আমি নবী আসল জামানের জন্য একটা ঘর বানিয়ে যাবো উনি যখন হিজরত করে আসবে তো এই ঘরের ভিতরে থাকবে বুঝলো তখন এই বাদশাহ ওই ঘর বানায় আর আবু আইব আনসারি রবি ওই ইয়ামানি নকল যাদেরকে এই ঘরটা দিয়া গেছিলেন রক্ষণাবেক্ষণ করার জন্য কেয়ারটেকারের জন্য ওই কেয়ারটেকারের নকলের হয়ে আবু ওই বাদশার আল্লাহ রসুলের মহাব্বতে যদি আখের জামানের মহাব্বতে কি ঘর বানাইতে আল্লাহ রসুল উঠকে দিলে ভিতরে ভেলা দিতে अरे उसे जिधर হাজারো কিলোমিটার দূরে সমুদ্রের দ্বীপের ভিতরে দিয়া তেরো বছরের বাচ্চাকে খবর দিতেন উসমান রবি ছেলে মোহাম্মদ উসমান তেরো বছরের ছেলে জাতির আছে খবরের ভিতরে তার খবর আছে লেখাও আছে খবরের ভিতরে দশ বছর তেরো বছর ছয় মাসে মাস তেরো বছর বয়সে জাতিরা আসবে ছয় মাসে পুরা জাতিরা মুসলমান হচ্ছে ছয় মাস পরে এই বাচ্চা ওইখানে মারা গেছে তার মেরে দোস্ত এই দুই দাবি আল্লাহ দুই দাবি পূরণের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জিন্দগি নির্বাচিত করছেন এই জিন্দগি আমাদের কাছে চাইছেন এই পরিবেশ আল্লাহ আমাদের জন্য চাইছেন যে মহল আল্লাহ আমাদের জন্য এই আমার এটা মেহান্নটা দাওয়াত তো কিসের মেহান্ন মাহল সাধির মেহান্ন পরিবেশ বানায় মেহান্ন পরিবেশ যে প্রত্যেক ব্যক্তির ভিতরটা আল্লাহ ছাড়া কিছু থাকবে না আর জিন্দগিটা মোহাম্মদ রসুল্লাহ জীবনে কি হবে সুপতি হবে এটার জন্য মেহান্নত এই মেহান্নতি আল্লাহ আমাদেরকে দিয়া পাঠাইছেন এটাই আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিতেন প্রত্যেকের দায়িত্ব হইল যেটা এটাই আমরা নতুন বুঝে গেছেন যে দেখো দেখো এই মেহান্নত এরকম মেহান্নত যেরকম বৃষ্টি আসলে সব জিনিসের ভিতরে আয়াত চলে আসে গাছের পাতা গুলা সবুজে আসতে থাকে বুঝে আসতে থাকে না কি চকচকে সবুজ ঠিক না সব মানুষ শেষ হয়ে যায় এই মেহান্ন তো যখন চলতে থাকবে তো মানুষের জিন্দিগিতেও আয়াত চলে আসবে এরকম এরকম মানুষ দেখেও আপনি আসতে থাকবেন এই ছেলেটা এরকম হলো এই ছেলেটা এই লোকটা এরকম হলো কেমনে এই লোকটা এরকম হলো কেমনে মুর্দা ছিল মুর্দা মানুষও বলছে এটা মুর্দা এরকম মুর্দা এর ভিতরে মনে হয় জীবনে কোনোদিন আর রু আসবে না কিন্তু যখন পরিবেশের ছোঁয়ায় লাগবে তো আল্লাহ এরকম জিন্দগি দিতে যে হাজারো মানুষ করে দেখার জিন্দগি পায় আমি হচ্ছে আরামে দেখি পরিবর্তন দেখা ঠিক না হ্যাঁ পরিবর্তন দেখা এটা আমাদের বিপদে এটা কি সামনে রেখা মেরে দোস্ত এটা কি সামনে রেখা এটি লক্ষ্য করতে নয় তারিখে সঙ্গীতে সারা দুনিয়া জমা তারা জমা হবে কোথায় জমা হবে সঙ্গী ইস্তেমার নাম কি হ্যাঁ হ্যাঁ বিশ্ব ইস্তেমার কেন আমি দুনিয়াতে সারা দুনিয়াতে পূজা বহু দেখতে পাবে আমরা বহু দেখতে পারে সেইটাই করতে কিন্তু হ্যাঁ সারা দুনিয়া একমাত্র বাংলাদেশি এত দুনিয়া দুনিয়া দুটো জমা এত সংখ্যায় লক্ষ বস্তু এটি আর এটি সারা দুনিয়ার ভিতরে ছড়ানো লক্ষ্য এই লক্ষ্যবস্তুকে সামনে রেখা সারা দুনিয়া নয়কারি দিল সারা দুনিয়া নয়কারি দিল মা প্রত্যেক এটাই বোঝানো হবে অন্য কিছু হবে আর প্রত্যেক বয়ানের শেষে এটার জন্য কি করা হবে চাওয়া হবে চাওয়া হবে জানমাল আয়াতে জিন্দিগি জানমাল আয়াতে জিন্দিগি চাওয়া হবে এই জন্য বেড়ে দুষ্ট বেড়ে দুষ্ট বেড়ে দুষ্ট বেড়ে দুষ্ট বেড়ে দুষ্ট মেরে দুষ্ট আল্লাহ দাবি পূরণ করা ছাড়া যদি দুনিয়া থেকে চলে গেছে ওই জিন্দগি ছোঁয়া যদি আমার না লাগে তোরে যদি আল্লাহ আবার না বসে তাহলে মেরে চলে দিতে পারবে এরকমও ব্যক্তি দুনিয়াতে ছিল যে সারা দুনিয়া তার পায়ে ছিল না ছিল হ্যাঁ? হ্যাঁ? তাতে কি আছে যে কি আল্লাহর সাথে বড় লাভ নিয়ে হ্যাঁ? কি বলেন নাম করে রহমতুল্লাহ করতে হয় না কি করতে হয় নাম উচ্চারণ করে রহমতুল্লাহ করতে হয় হ্যাঁ? হ্যাঁ? আরে আর প্রায় সারা দুনিয়া চিন্তা করতে এক নাম করে রহমতুল্লাহ করতে হয় নমরুদের নাম দেয় কি রহমতুল্লাহ করা যায় কি করতে হয় রহমতুল্লাহ সারা দুনিয়া অনেক চিন্তা করে নেয় সারা মুসল চিন্তা করে নেয় কি আছে দুনিয়াতে আদান শুনাইল উন্মতে মহাম্মদীকে অল্প সংখ্যক মানুষ তোমার আদানের আওয়াজ শুনছে তোমার গলা শুনছে আজকে আমি সারা কেয়ামতের মানুষকে তোমার গলার আওয়াজ শুনাইতে চাই তোমার আদান শুনাইতে চাই এটা আদান দিয়ে দুনিয়াতে যদি মালদার হওয়ার ভিতরে হইত তাহলে কারণের মতো মালদার দুনিয়া কিন্তু আসবে মালদার হোক না তাতে কি আছে হ্যাঁ? জিন্দগি গ্রহণযোগ্যতা পাইতে হবে আল্লাহর কাছে না হ্যাঁ আপনি সারা দুনিয়ার সমস্ত ব্যাংকে ডাইরেক্টর হয়ে গেছে চেয়ারম্যান হয়ে যেতে কি যদি আল্লাহর কাছে মূল্যায়ন না হলে আছে না এই জন্য তো কোরআনে বলে আসছে মাধ্যমে দেখো দেখো দেখো তোমরা ঢুকায় চলো না ঢুকায় তিন জিনিসের যার কারণে তাস্কিলের সময় বয়ান খুব দাম দিয়েছিলেন কিন্তু যখন আসল পর্ব আছে তো বিলকুল পাথরের জন্য বোঝায় তিন জিনিসের দোকান করে আজকে নব্বই ভাগ লোক মেরে দোস্ত বাংলাদেশে তিনি চাকরিক নিয়ে বেরিয়ে শর্টকাট এটা আর আমরাও দৌড়াইতে চেয়েছে শুধু এটা নিয়ে গেছি জরুরতে নিয়ে গেছে প্রয়োজনে নিয়ে গেছে আরেকজনকে টাকা চুল শুধু মাল বাড়ানোর নিয়ে গেছে জরুরতে নিয়ে গেছে এই আমাদেরকে ডুবাই দেয় সাহাবাই বিষয় জন্য আল্লাহ বলে দিতেন তোমরা যদি ওনাদের কদমে কদম মিলায়া যদি পারো দুই জিনিসকে যদি দাবি পূরণ করে দিতে পারো তো তোমাদের রেজাল্ট বাংলা আমি সারা দুনিয়া টাকা চলবে সারা দুনিয়া সারা দুনিয়া বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামের টাকা চলবে পঁয়ষট্টি হাজার গ্রামের টাকা দেখবে প্রত্যেক ইউনিয়নের টাকা লাগবে জেলা তো ভাবলো পয়সা জেলা না প্রত্যেক থানার টাকা যা চলবে প্রত্যেক ইউনিয়নের টাকা যা চলবে সারা টাকা যা চলবে এটার জন্য এদের কথা বুঝে থাকে তখন বুঝা যাবে কারো জানা কিন্তু যদি দুবার দুই সেকেন্ড আগে যদি কদম দুটা মারা দিতে পারি তাহলে দুই কদমই আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট আর পিছনের জীবনও উঠার জন্য যথেষ্ট এটাই মুসলিম শরীরে একশো আড়ার দেশের আসামি চিন্তা দিয়ে আল্লাহ বলতে যে মৃত্যুর আগে যদি তোমার হয় দুই কদম চলে যায় তাহলে তোমার জিন্দগি যদি একশো মার্ডার কেসের মতো কি মরা থাকে উদ্যোগ মিটানের জন্য কি হবে যথেষ্ট হয়ে যাবে শুধু মিটানের জন্য যথেষ্ট হবে না তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ওই ব্যক্তি জান্নাতে এবং আল্লাহর রাস্তায় চিল্লা চিল্লা বাহির হওয়ার জন্য যাব आपको कर दो देखिए उधर ना उधर नारो उधर रामायण नारो उधर देखिए कालकन नहीं उधर आरो उधर আরো উঠেন হাত উঠেইতে বলতেছি আপনারা তো দাঁড়াইতে বলতেছি না নামও লিখবো না দাঁড়ান হাত উঠেন আরো নামান ঠিক আছে নামান এইবার বেড়ে যুদ্ধ আপনাদের কয়টা মুক্তি আর তাহেন কয়টা কয়টা কয়টা কয় জমা চৌমা শেখ মসজিদ আঠারো চৌমা কেন নতুন মসজিদ কয়টা আদায় বিশটা হ্যাঁ মসজিদ কয়টা পুরা কেরানীগঞ্জের আদায় কয়টা গান্ধারি মসজিদ